الله تعالى إثبات تنزيل القرآن من الله تعالى وقوله تعالى هذا كتاب أنزلناه مبارك وقوله لو أن نزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصديا من خشية الله وقوله تعالى وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلهدون إليه عاجمي وهذا لسان عربي مبين মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন কোরআন করিম নাজিল করেছেন যা তার বাণী কালামুল্লাহ যা সাত আকাশের ওপর থেকে লহে মাহফুজ থেকে আল্লাহ রবুল আলমিন প্রথম প্রথম আকাশে নাজেল করেছেন একবারই যা ছিল লাইলাতুল কাদারে আর তারপরে রব্বুল আলমিন সেখান থেকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের নবাতের জীবন যে তেইশ বছরের এই তেইশ বছরে যখন যেমন প্রয়োজন বোধ করেছেন আল্লাহ আলমিন যখন যেমন সমস্যা দেখা দিয়েছে তখন তেমন বিষয় সম্পর্কীয় আয়াত নাজেল করেছেন তেরো বছর মক্কাতুল মোকাররামাই এবং দশ বছর মদিনা মোনাওয়ারায় এই তেইশ বছরে পুরো কোরআন করিম জিব্রাইল আলী ইসালাম মারফত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে গত সপ্তাহে আমাদের তেরোতম পর্ব ছিল আল আকিদ আল ওয়াসেতিয়ার আকিদা সম্পর্কে এসবাতুল কালাম লিল্লাহ তালা মহান আল্লাহর বাণীর প্রমাণ আল্লাহ রবুল্লা আলমিন কথা বলেন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে তার একটি দিক হচ্ছে যে আল্লাহর বাণী বা আল্লাহর কালাম হচ্ছে কোরআনুল করিম কোরআন করিম আল্লাহ রব আলমিনের কালাম আল্লাহ রবুল আলমিন এই কোরআন করিম তিনি বলেছেন এবং তিনি নাজিল করেছেন জিব্রাইল মারফত কালাম আর তারপরে সেটা আমাদের কাছে পৌঁছেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের মাধ্যমে আর তারপরে আজকের বিষয় হচ্ছে ইসবাত তানজিল কোরআন মিন আল্লাহ যে কোরআনে করিম নাজিল হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে এর প্রমাণ আগেরটা ছিল কোরআনে করিম আল্লাহর কালাম আল্লাহর বাণী আর আল্লাহর বাণী নাজিল হয়েছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর নাজিল করা হয়েছে এ সম্পর্কে এখানে কোরআন করিমের তিনটি সুরা থেকে আয়াত রয়েছে সুরা আন আমের একটি আয়াতের অংশ তারপরে সুরা হাসরের আয়াত নম্বর একুশ আর তারপরে সুরা নাহালের একশো এক থেকে নিয়ে একশো তিন পর্যন্ত তিনটি আয়াত রয়েছে এই আয়াতগুলির আলোকে কোরআনে করিম যে মহান আল্লাহ নাজল কিত কিতাব এবং তার বাণী এ সম্পর্কে যা ইসলাম এমাবির তাইমা রাহমহল্লা বর্ণনা করতে চেয়েছেন তা আপনাদের সামনে সংক্ষেপে পেশ করছি আজকে বলছেন আল্লাহ শেখ সরুল ফৌজান হাফিজাহুল্লাহ ইসবাত তানজিল কোরআন মিন আল্লাহ তালা কোরআনে করিম যে মহান আল্লাহর পক্ষ থেকে নাজল কিত কিতাব তার প্রমাণ কোরআন যে নাজেল হয়েছে কোরআন নাজেল হয়েছে নাজেল হওয়া উপর থেকে হয় তাই না নাজিল হওয়া মানে নেমে আসা অবতীর্ণ হওয়া অবতীর্ণ হওয়া শুনলেই মানুষ কি বুঝে যে সেটা ওপর থেকে এসছে তাহলে কোরআন করিম নাজেল হয়েছে মানে উপর থেকে এসছে কোনখান থেকে আকাশ থেকে এসছে আসমান থেকে আসমানের উপর থেকে এসছে মহান আল্লাহ তাহলে কোথায় আছেন হ্যাঁ? আসমানের ঊর্ধ্বে আসমানের ভিতরে না আসমান সমস্ত সাত আকাশের ঊর্ধ্বে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রব্বুল আলমিন তার আরো সে সমুন্নত এই বিষয়টি আলোচনা হয়েছে তার পক্ষ থেকে লহে মাহফুজে যা লিখা ছিল তা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন কোরআন করিম নাজিল হয়েছে এর থেকে খণ্ডন হয় এই কথার মক্কার কাফেরদের যে মক্কার কাফেরা বলতো যে এই মোহাম্মদ নিজে রচনা করে অথবা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কেউ শিখাচ্ছে কেউ শিখিয়ে দিচ্ছে তিনি তো লেখাপড়া জানেন না তো যদি ওরা নিজেই রচনা করে তো মানুষ বিশ্বাস করবে না তখন আর এক কথা তারা নিজে থেকে নবী করিম ইসলাম সম্পর্কে মিথ্যা অপবাদ দিল যে তাকে কেউ শিখায় এই বিষয়টি সুরান্না হলে রয়েছে যে আয়টি এখানে এসছে এই আলোচনা করে ইনশা আল্লাহ তালা আসবে আয়াতগুলি যখন তাফসিল করব তখন শুরু করি প্রথম আয়াত থেকে সুরে আন আমের আয়াত নম্বর একশো পঞ্চান্ন মহান আল্লাহ ইরশাদ করছেন কৌলহ তার মহান আল্লাহর বাণী ওয়াহাজা কিতাব আনজাল্লাহ মোবারক এ হচ্ছে বরকতপূর্ণ কিতাব যা আমি নাজিল করেছি ওয়াহাজা কিতাবন এটি হচ্ছে একটি এমন কিতাব গ্রন্থ যা আমি নাজিল করেছি তাহলে কিতাব কি হয়েছে অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে কার পক্ষ থেকে আল্লাহ বলছেন আমি নাজিল করেছি আল্লাহর পক্ষ থেকে একটি বিষয় জেনে নিলাম যে বিষয়টি এখানে বলতে চাইছেন যে তানজিলুল কোরআন কোরআন নাজিল হয়েছে এই এতটুকু থেকে আনজাল্লাহ আল্লাহ বলছেন এটি হচ্ছে আমাদের এই বিষয়ের দলিল দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ বলছেন মোবারকন এই কেতাব হচ্ছে বরকতময় এই কেতাবে বারাকা রয়েছে বরকত মানে কোন কিছু বৃদ্ধি হওয়া সেটা পরিমাণের দিক থেকে হোক আর সেটা গুণের দিক থেকে হোক আভ্যন্তরীণ দিক থেকে হোক বাহ্যিক দিক থেকে হোক কোরআনে করিমে বরকত রয়েছে কোরআনে করিম আল্লাহর বাণী যে আল্লাহর বাণীতে সার্বিক দিক থেকে বরকত রয়েছে কোরআনে করিম যারা আন্তরিকতার সাথে পড়বে এবং তার অর্থ বুঝবে তার প্রতি আমল করবে তাদের জীবন হবে বরকতপূর্ণ কোরআনে করিম মানুষের মানসিক অশান্তি দূর করবে আর এটা বাস্তব আজকাল এই টেনশনের যুগে দুশ্চিন্তার যুগে মানুষের যত দুনিয়ার ব্যস্ততা বাড়ছে পয়সার ধান্দা বাড়ছে তত বেশি টেনশন বাড়ছে এই যুগে অমুসলিমরাও সাক্ষী দিচ্ছে যারা কোরআনে করিম বেশি বেশি তেলাওত করে আর যে যত সুন্দর করে তেলাওত করে যত সুন্দর করে তেলাওত করার অর্থ হচ্ছে যে একটা লোক শুধু তেলাওত করে কিছু বুঝে না কিন্তু তেলাওত করে শুধু মৌখিক তেলাওত অর্থ কিচ্ছু বুঝে না এটা এক ধরনের তেলাওত আর একটা তেলাওত এর চাইতে নিম্নমানের তেলাওত বা খারাপ যে তেলাওত করে কিন্তু এক তাড়াহুড়া করে তেলাওত করে কিছু স্পষ্ট হয় কিছু স্পষ্ট হয় না সুতরাং তার জীবনে তেমন বরকত দেখা যায়নি যে শুধু তেলাওয়াত করে শুধুই তেলাওয়াত করে সুন্দরী তেলাওয়াত করে কিন্তু শুধু তেলাওয়াত করে অর্থ বুঝে না তার জীবনে কিছুটা যতটা কোরআন হক আদায় করে ততটুকু বরকত দেখা যায় হয়তো যেই জায়গায় যে বাড়িতে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেখানে বরকত হয় এসব হাদিস দ্বারা প্রমাণিত এই যে মোবারক আল্লাহ বলেছেন কোরআনে করিম আরেক লোক যথাযথ তেলাওয়াত করে কোরআনে করিমে তেলাওয়াত করে অর্থ বুঝে গভীরভাবে চিন্তা করে ধীর স্থিরতার সাথে থেমে থেমে পড়ে বুঝে সুঝে পড়ে তার জীবনে আলাদাই বরকত আছে এবং তারপর এর চাইতে বেশি বরকত হবে যখন প্রত্যেকটি বিষয় কোরআন করিমের যেহেতু আমাদের জন্য আসমানি সিলেবাস সুতরাং যে যত বেশি তার বাস্তবায়ন করবে অর্থাৎ আমল করবে তত বেশি বরকত হবে একটা লোক কোরআন করিম মাদ্রাসা পড়ার লোক আরবি বুঝে আলেম মানুষ কোরআন কেরিমে শুদ্ধ তেলাওত করে আর ভালো তেলাওত করে আর তার সাথে কোরআন কেরিমের অর্থ বুঝে কিন্তু আমলে ত্রুটি তো সুতরাং তার বরকতে ত্রুটি আর আর এক লোকের আমল ভালো যার যত বেশি আমল ভালো হ্যাঁ আকিদার বিষয়গুলি আকিদাও ভালো এবাদতের বিষয়গুলিতে এবাদত তার ভালো আখলাক চরিত্রের বিষয় রয়েছে চারিত্রিক বিষয় আলোচিত হয়েছে কোরআনে কারিমে সুতরাং তার চরিত্র ভালো কোরআনের প্রত্যেকটি বিষয়ের উপর আমল করে যার যত সুন্দর আমল হবে কোরআনে করিম দিয়ে তার জীবন তত বরকতপূর্ণ হবে তো মোবারক শব্দ সার্বিক দিক থেকে বরকতের জন্য বলছি কোরআন করিম সার্বিক দিকে হচ্ছে বরকত কোরআন করিম দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করেছেন নবী করিম সেই হাদিস এবং কোরআন করিমকে যারা অবজ্ঞা করেছে হ্যাঁ অস্বীকার করেছে অবহেলা করেছে তাদেরকে লাঞ্ছিত করেছেন সেই মুসলিম হাদিস আল্লাহ ইয়ারফা বেহাদ আল কিতাব আকুয়ামান ওয়াদাও বেহি আখারিন নিশ্চয়ই কোরআন করিম দিয়ে আল্লাহ রাবুল আলমিন অনেক জাতিকে একটা জাতি না আকুয়ামান বহু জাতিকে ইংরেজ নিউ মুসলিম তাদের বাপ দাদা কেউ মুসলিম ছিল না হ্যাঁ সাহাবাই কেরাম চিন্তা করেন সাহাবাই কেরাম কাফের মুশ্রিক ছিল কত যে মূর্তি পূজা করেছে তাদের অধিকাংশই মাত্র কয়েকজন হয়তো এরকম ছিল জাহিলাতের যুগে তাদের মূর্তি পূজা প্রতিমা পূজার ওপর ঘৃণা ছিল তারা করতেন না নবী করিম সাল্লাম বকর সিদ্দিক হ্যাঁ ওসমান রাজি আল্লাহ এরা খারাপ পাপের কাজে ছিলেন না কিন্তু অধিকাংশ সাহাবাহিক রাম সম্পর্কে জানা যায় যে তারা জাহিলাতের যুগে তাদের ধর্মের সমস্ত শির কোহরলাভ করেছে তাদের খেলা কত উপরে উঠিয়ে দিয়েছেন জি এখনো এটা শুধু সাহাবাহিক জামানার সাথে খাস কেমন পর্যন্ত বহু জাতিকে যে জাতির বাপ দাদা কাফের সব মুশরিক ছিল মুসলিম অনেক উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন এই কোরআনে কারিমের শিক্ষার জন্য অর্থ বোঝার জন্য তেলাওতের জন্য আমল করার জন্য কোরআনে দাওয়াত দেওয়ার জন্য আমলের পর বলা যেতে পারে কোরআনে করিমের প্রতি আমলও করে আর তার সাথে সে নীরব থাকে না কোরআনে করিম দিয়ে মানুষের ইসলাম সংশোধন করে তাহলে তার জীবনে আরো বরকত আছে তার পরিবারে বরকত আছে এগুলো হচ্ছে বরকতের দিক মোবারক এই মোবারক শব্দটি কোরআনে করিম এর ক্ষেত্রে অনেক আয়াতে ব্যবহৃত হয়েছে যে কোরআন হচ্ছে বরকতপূর্ণ কিতাব তো বরকতটা কেমন করে আসবে এটা আমি আজকে বুঝাতে চাইছি আপনাদেরকে এই দু চারটা কথা দিয়ে আপনি কতটা বরকত হাসিল করার যোগ্যতা রাখছেন এটা আপনার বিষয় এই জন্য এমন কি কোরআন করিম তো আসলে মানুষের সংশোধনের জন্য অন্তরের ইসলাহ জবানের ইসলাহ আর অঙ্গ প্রত্যঙ্গের সংশোধন ইসলার জন্য নাজেল করা হয়েছে হ্যাঁ এবং অন্তরের যে ব্যাধি আছে অন্তরের ব্যাধি হচ্ছে দুই প্রকার তাই না কিসের কি কি মনে আছে হ্যাঁ শাহওয়াত আর সুভাত আরবিতে হলে বাংলায় বলেন সুভাত সংশয়ের ব্যাধি সংশয় সংসার কারণে শেরিক সংসার কারণে বেদাত সংসার কারণে চরমপন্থী হ্যাঁ আর সংসারের কারণে নেফাক মোনাফিকি এগুলো হচ্ছে সংশয়ের কারণে পাপ আর কুপ্রবৃত্তি শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তি কুপ্রবৃত্তির কারণে হচ্ছে খুন জেনা সুদ ঘুষ বেমানি কুপ্রবৃত্তির কারণে নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না দুনিয়ার চাহিদা শরীরের চাহিদা পূরণ করে না আমার ঘুমটা ঠিক রাখতে হবে ও আমি আজকে একরূপ বলছে যে আমরা খাইয়ে দিয়ে রাত্রে একটা দুটাই ঘুমাই ফজরে কি ওটা সম্ভব বলে এটা আমাকে নাই বুঝিয়ে দেবেন না সম্ভব না সম্ভব নয় কিন্তু আল্লাহকে কি করে বোঝাবেন ওইটা চিন্তা করেন আমাকে বোঝানোটা কোনো ব্যাপার না আমাকে বোঝানো নাই বুঝেন বোঝান কথা বোঝা গেছে আমাকে হয়তো আপনি সান্ত্বনা দিলেন যে সে উঠতে পারছি না বা উজুর উঠতে পারছি না আমি রাত দুটাই ঘুমাই খেয়ে দে আমি হয় বুঝলাম না না বুঝলাম বুঝলে বা আপনার লাভ কি আর না বুঝলে বা আপনার ক্ষতি কি বুঝা গেছে কিনা কারণ আমার কাছে ক্ষমতা নেই প্রশাসন নেই যে আপনাকে কোনো পানিশমেন্ট করবো তাই না কিন্তু আল্লাহ পাক রব্বুল্লাহ যার সামনে হাজির হইতে হবে তাকে কি জবাব দিতে পারবেন এই ওজোরটা আল্লাহর কাছে চলবে কিনা এর জন্য প্রস্তুতি নেন বেশি কিছু বলছি না কারণ আমাকে আমার রবের কাছে হাজির হইতে হবে আপনাকে আপনার রবের কাছে হাজির হইতে হবে এবং রবের কাছে আমাকেও জবাব দিতে হবে আপনাকে জবাব দিতে হবে আপনাকে আমি স্মরণ করিয়ে দিলাম যে ভাই আপনাকে চারটে আমি তো মসজিদে দেখি আসর পড়ে বেরোচ্ছি আর বলছি কিন্তু আপনাকে ফজরও দেখি না কোনোদিন ভালো ওজোর করলো কিন্তু আমি বললাম চেষ্টা করে শেষ নসিহতকে এই করলাম যে আপনার কাজ হচ্ছে চেষ্টা করা অ্যালার্ম লাগান বিনা অ্যালার্ম উঠতে পারি তো আরো ভালো যে বলবে যে আমি যে কোনো সময় বিনা অ্যালার্ম উঠতে পারি তো আরো ভালো আমি হয়তো উঠতে পারবো না আমি বলবো না এই কথা যে আমি বিনা অ্যালার্ম উঠে যাবো রাত দুটোই শুভ আর ফজরের চারটার সময় বা সাড়ে চারটা এই কথা আমি বলবো না বড় দাবি করাটা বড় বিষয় নাই বড় আমল করাটা হচ্ছে বড় বিষয় অনেকের দাবি বেশি কিন্তু আমল কম জি হ্যাঁ কথা হচ্ছে যে আপনি উঠার জন্য চেষ্টা রাখেন তাহলে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ অনেক চেষ্টা করেছিল উঠার রাত দুটোই ঘুমাইতাম আর তারপরে ওঠার চেষ্টা করেছি অ্যালারাম বেজেছে দিশেই পাইনি উঠতে পারিনি তাহলে আল্লাহ হয়তো শুনে নেবেন কোনোদিন তাই না যে হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝে তোর ওজোর কবল কিন্তু গোটা মাস উঠতে পারি না চলবে আল্লাহর কাছে ওজোর প্রস্তুতি নেন আমার কথা হচ্ছে যে কখন যে আল্লাহর সামনে হাজির হইতে হবে কেউ বলতে পারবেন না আপনি ওখানে পার পাবেন কি না মুক্তি পাবেন কি না এটা আপনার চিন্তা হওয়া উচিত কুপ্রবৃত্তির কারণে খোঁজরে শুয়ে থাকা জি রোগ তো কোরআনে কেরিম আল্লাহ আসলে নাজল করেছেন কিসের জন্য এই কুপ্রবৃত্তির রোগ আর এই সংশয়ের রোগ দূর করার জন্য এই দুটো রোগ হচ্ছে কলবে হৃদয়ের রোগ তবে শরীরের রোগও ভালো হয় কোরআনে করিম দিয়ে এটা হচ্ছে কোরআনে করিমের অধিক বরকতের একটা দিক এই ক্ষেত্রেও মনে রাখবেন যে যে যত সুন্দর কোরআনে করিম মের তেলাওয়াত এবং দম তেলাওয়াত করে আর তার উপর আমল করবে তার দমে তার এই কোরআনে কেরিম পড়ে ফুক দেয় বা শরীরের চিকিৎসার ক্ষেত্রে বেশি কাজ হবে এটাও মনে রাখবেন এই জন্য দেখা যায় যে আপনিও সোরা ফাতে পড়ে ফুক দিচ্ছেন আর আরেকজন সোরা ফাতে পড়ে ফুক দিচ্ছে আপনার ফুকে কিছু হয় না আরেকজনের ফুকে ভালো হয়ে যায় এটা কোরআনে কারিমে বরকত আপন জায়গায় ঠিক আছে কিন্তু কার মাধ্যমে তেলাওয়াতটা হচ্ছে এই ক্ষেত্রে বরকতের কম বেশি হবে জি এই কোরআনে করিম যে মোবারক এই কথা বোঝাচ্ছিলাম এইরকমই কোরআনে করিমের আলোচনা দেখেন আপনারা সবাই শুনছেন হয়তো একটি কথা কোরআনে করিমে বললাম যে ফজরের নামাজ যে পড়ে নিল সে হচ্ছে মমিন জামাতে যে পড়ে নিল আর যে ফজরে উঠতে পারে না তার মধ্যে অবশ্যই ইমানে এমন ঘাটতি আছে যেটাকে মোনাফেকি বলেছেন নবী করিম সাল্লাহ নিফাক কপটতা আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন এইটা চিন্তা করেন আমি কফিলকে জবাব দিতে পারলাম আমি শেখকে জবাব দিতে পারলাম আমি বাপকে জবাব দিতে পারলাম পারি না আমি আর কাউকে জবাব দিতে পারলাম এতে কোনো কাজ হবে না আপনি আল্লাহকে কিভাবে জবাব দিতে পারবেন এটা চিন্তা করেন এই কথা কোরআন সন্ন্যার কথা বললাম এতে থেকে কেউ বেশি উপকৃত হলেন কেউ কম উপকৃত হলেন একটু চেষ্টা রাখছেন এখন আজকে থেকে কেউ উপকৃত হলেন না অথচ একই কথা সবাই শুনলেন তাই না এটা হচ্ছে বরকতে কম আর বেশি তো কোরআনে করিম মোবারক বলছিলাম সুরে আনাম আয়াত একশো পঞ্চান্ন যে বিষয়টি এখানে দেখাবার বিষয় সেটা হচ্ছে কোরআন আল্লাহ নাজেল কিত কিতাব এটা দেখাবার জন্য আয়াত নিয়ে আসা হয়েছে দ্বিতীয় আয়াত সুরে হাসুরের আয়াত নম্বর একুশ মহান আল্লাহ বলছেন লাউ আনজাল না কোরআন আলা জবল আমি আল্লাহ যদি অবতীর্ণ করতাম এই কোরআন করিম কি আলা জাবালিন কোন পর্বতের ওপর পাহাড়ের জন্য পর্বতের ওপর মানে পাহাড়ের জন্য মানুষের জন্য আল্লাহ নাজল করেছেন জিন্দের জন্য নাজল করেছেন যে তোমাদেরকে কোরআনের বাস্তবায়ন করতে হবে কোরআনের প্রতি ইমান নিয়ে আসতে হবে কোরআন কেরিমের তেলাওয়াত করতে হবে কোরআন কেরিমের অর্থ বুঝতে হবে কোরআনের প্রতি আমল করতে হবে কোরআন দিকে দাওয়াত দিতে হবে রয়েছে কোরআন কেরিমের হক এগুলি যেদিকে ইঙ্গিত করলাম আমার একটা আলোচনা আছে এক ঘন্টার বেশি কোরআনে কেরিমের হক জি কোরআন করিমের হক তাতে সবগুলি হককে পাঁচটা পয়েন্টে আলোচনা করা হয়েছে এই কোরআন করিমের হক প্রথম হক হচ্ছে ইমান নিয়ে বিশ্বাস করতে হবে এটি আল্লাহর নাজল তো এটা বাণী আল্লাহর বাণী আমাদের জন্য সম্বোধন যেমন আপনার কোম্পানির অর্ডার পালন করেন একেবারে হ্যাঁ পঙ্খানুপঙ্খ ভাবে কিসের জন্য বেতনটা ঠিক থাকে জানা এক মিনিট এদিক ওদিক ডিউটি ছয়টায় ছয়টায় পাঁচ মিনিট দেরি করলে স্যালারি কাটা হবে যা করবেন করবেন না কিন্তু আল্লাহ রব্বরের হুকুমের ক্ষেত্রে যিনি সৃষ্টিকর্তা বেপরোয়া কোরআন করিম বলছিলাম যে আল্লাহ নাজেল করেছেন আমাদের জন্য মানুষ এবং জিনের জন্য এই কোরআনে করিম যদি পাহাড়ের জন্য নাজেল করতেন এবং পাহাড় পর্বতকে আল্লাহ যদি আমাদের মতো জ্ঞান বুদ্ধি সেন্স দিতেন আল্লাহ ইচ্ছাগুলি দিতে পারতেন আমাদের যেমন বোধ শক্তি দিয়েছেন আবার আমাদের পাশে আমাদের চাইতে দেখতে সুন্দর মানুষ পাগল হ্যাঁ পাগল পাগল পাগল খানাতে রাখা আছে দেখতে আমার চেতে আপনার চেতে সুন্দর আছে না নাই তাহলে যে আল্লাহ রব আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কের করেছেন কত বিচক্ষণ করেছেন বুদ্ধিমান করেছেন জ্ঞান দিয়েছেন ভালো মন্দের সে আল্লাহ পাহাড়কে যদি এই ক্ষমতাটা দিয়ে দিতেন আর দেওয়ার পরে কোরআন নাজেল করতেন পাহাড়ের উদ্দেশ্যে আর বলতেন যে তোমাকে আমল করতে হবে কোরআন প্রতি মান নিয়ে আসতে হবে হ্যাঁ কোরআনের শিক্ষা নিতে হবে কোরআনের তেলাওয়াত এবং অর্থ বুঝতে হবে এবং কোরআন করিমের প্রতি আমল করতে হবে আর কোরআন করিমের দিকে দাওয়াত দিতে হবে কোরআন তো পাহাড়ের উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে এই এই কথা বলার যে পাহাড়কে মানুষের মতো করে আর পাহাড়কে বলতাম যে কোরআনের দায়িত্ব তোমাকে দেওয়া হইলো কোরআনের মোকাল্লাফ বানানো হইলো যেমন আমাদের কি কোরআনের বিধিবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে এগুলি পালন করা তোমাদের জন্য ফরজ আবশ্যক এটা যদি কোরআন করিম পাহাড়ের উদ্দেশ্যে নাজের করতাম তাহু খাসিয়া তাহলে হে নবী তুমি দেখতে হে মুসলিম তুমি দেখতে হে মানুষ তুমি দেখতে খাসিয়া এই পাহাড় পর্বতকে বিনীত বিনয়ী বিনয়ীদের জি বিনয়ী যার অন্তর নরম অন্তর কেঁপে উঠে হ্যাঁ জি মোতাসাদ্দা এবং বিদীর্ণ দেখতে চূর্ণ বিচূর্ণ দেখতে তা সাদ্দা মানে ফেটে যাওয়া মিন খাসিয়াতিল্লা কেন এক তো বিনয়ী পাহাড় পাথর তারপরে বিনয়ী নরম দেখতে আর কি দেখতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাহাড় কিসের জন্য মিন খাসিয়াতির আল্লাহর ভয়ে যে কোরআনের দায়িত্ব আমার উপর চাপানো হয়েছে এই কোরআনের প্রতি আমাকে ইমান নিয়ে আসতে হবে যথাযথ আর কোরআনে করিমের শিক্ষা লাভ করতে হবে কোরআনে করিমের জ্ঞান অর্জন করতে হবে এলম শিক্ষা ফরজ এই কোরআনের কোরআনে করিমের প্রতি আমল করতে হবে কোরআনে করিমের দিকে অন্যদেরকে দাওয়াত দিতে হবে এই কাজগুলি যদি আমি ফরজ করে দিতাম পাহাড়ের উপর তাহলে এই অবস্থা হইতো কার পাহাড় পর্বতের অর্থাৎ পাথরের কিন্তু মানুষের অন্তর পাথর চাইতেও বেশি শক্ত অধিকাংশ মানুষের যে তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে এত নিষ্ঠুর হয়ে গেছে এত গাফেল হয়ে গেছে যে কোনো পর্বই নেই শোনেও শোনেন না বরং শুনলে গায়ের জ্বালা হয় অনেক মুসলিম আছে কাফেদের কথা বাদ দেন গান দেন ঠিক শুনবে গজল দেন শুনবে সঙ্গীত দেন শুনবে হ্যাঁ আর শিল্পীদের এইসব যেগুলো জাগরণী দেন খুব মজা লাগছে এমন কি এমন ভাষাও বাংলা ভাষাও না বাঙালি জাতিকে যদি উর্দু হিন্দি গান দিয়ে দেন তাও শুনবে কেরালা দিল শুনবে এই আরব ফাসেক গুলো গাড়িতে দেখেন যুবক ছেলেরা ইংলিশে শুনে একটা অক্ষর বুঝে না হিন্দি গান শুনে একটা অক্ষর বুঝে না কিন্তু কোরআনের আওয়াজ গেলি মনে হচ্ছে কেমন হয়ে গেল এত কষ্ট লাগে কোরআন বরদাস্ত হয় না যারা যারা যত বেদিন তাদের অবস্থা তত এইরকম সুহান আল্লাহ কথা বলে বলতে চাইছেন প্রথম কথা আমাদের যেটা দেখাবার বিষয় এখানে শেখুল ইসলাম ইব্রাহিম আল্লাহ এই আয়াত নিয়ে এসছেন যে কোরআন আল্লাহ নাজেল করেছেন আমাদের উদ্দেশ্যে যদি আমাদের উদ্দেশ্যে নাজেল না করে পাহাড় পর্বত পাথরের উদ্দেশ্যে নাজেল করে তাহলে এই অবস্থা হইতো এই পাহাড় পর্বত তাহলে আমাদের আখলাক চরিত্র আমাদের অন্তরের অবস্থা আমাদের আমলের অবস্থা কেমন হওয়া উচিত তৃতীয় আয়াত যেখানে তিনটি আয়াত রয়েছে সুরায় নাহালের আয়াত নম্বর একশো এক থেকে একশো তিন মহান আল্লাহ বলছেন ওয়াইদাবাদ আয়াত মাকান আয়াত যখন আমি একটি আয়াতের পরিবর্তে আর একটি আয়াতকে নিয়ে আসি নাজিল করি যখন একটি আয়াতকে আর একটি আয়াত দ্বারা বদল করি মানে একটি আয়াত নাজিল করেছিলাম রোহিত করলাম মনসুখ এখানে নাসেখ মানসুখের কথা বলা হচ্ছে রোহিত করে দিলাম সে আয়াতের তেলাওত এবং তার হুকুম অথবা হুকুম আছে তেলাওয়াত মানসুখ করলাম বিভিন্ন রকমের মানসুখ রোহিতের প্রকরণ রয়েছে বিভিন্ন যখন আমি একটি আয়াতকে আর একটি আয়াত দ্বারা পরিবর্তন করি মানে নাসেখ মনসুখ করি আগের হুকুমটাকে হ্যাঁ, রোহিত করলাম পরে আর একটি হুকুম নিয়ে আসলাম ওল্লাহ আলবেমায়নাজিল আল্লাহ বেশি ভালো জানেন যে তিনি কি নাজেল করছেন বা করবেন এই বেমায়নাজিল এটা হচ্ছে আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্ক বিষয় যে আল্লাহ কি নাজেল করছেন তার মানে কোরআনে করিম যে আলোচনা চলছে এটা কি নাজেল খিত আল্লাহর পক্ষ থেকে তানজিল নাজেল খিত মোনাজাল যখন একটি আয়াতের পরিবর্তে আর একটি আয়াত আমি নাজিল করি কালু তখন আরব মুশ্রিকেরা মক্কার মুশ্রিকেরা তারা বলতো নবী মোহাম্মদ সাল্লাহামকে যে আবার কোন খেলতাম কালকে একটা আয়াত শোনাইলে বলছে না ওইটা এখন নাই এইটা এইটা আয়াত কালকে একটা হুকুম বললে আজকে আর একটা হুকুম এটা আবার কেমন কথা হলো ইন্নাম আন্তা মুফতার হে মোহাম্মদ তুমি মিথ্যা রচনাকারী জি তুমি মিথ্যু কেন মিথ্যু বলতো যে তোমার কথা একরকম না কালকে আয়াত না এটা না এখন এইটা রহস্য বুঝতো না না শেখ মানসুখ আল্লাহ যে আগের হুকুমটাকে রোহিত করলেন নতুন হুকুম বিধান কেন আল্লাহ নিয়ে আসলেন এইসব রহস্য ইমান থাকবে তাহলে তো বুঝবে শ্রদ্ধা থাকবে তাহলে তো বুঝবে না ইমান আছে না শ্রদ্ধা আছে আল্লাহর কালামের আল্লাহর বাণীর সুতরাং তারা নবী মোহাম্মদকে মিথ্যাবাদী বলতো তো মিথ্যা রচনাকারী ইফতারা মানে মিথ্যা রচনা করা ইন্নামা আন্তা মুফতার মুফতারিম বাল আকসার আলামন এরা কেন নবী সাল্লাম মিথ্যা রচনাকারী বলতো কারণ তাদের অধিকাংশই জানে না অধিকাংশ মানুষ অবুজ জানে না বরং তাদের অধিকাংশই আরবদের অধিকাংশই বা মানব জাতির অধিকাংশ জানে না যার ফলে নবী করিম সাল্লাহামকে বলছে যে তুমি মুফতারি মানে তুমি মিথ্যা রচনাকারী হে নবী তাদেরকে বলে রুহুল কদুসে মির এই কোরআনে নিয়ে নেমেছে কোরআনে করিমকে অবতীর্ণ করেছে কোরআনে করিম নিয়ে নাজেল হয়েছে রুহুল কদুস পবিত্র আত্মা রুহুল কদুস মানে কদুস মানে হচ্ছে পবিত্র আর রুহ মানে হচ্ছে আত্মা পবিত্র আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে জিবরাইল আলহি সালামের নাম জিবরাইল জিবরিল রুহুল কদুস আর রুহুল আমিন আর শুধু রুহ শুধু আর রুহ পাঁচটা নাম জিবরাইল জিবরাইলকে জিবরিলও পড়া যায় হ্যাঁ জিবরিল কোরআনে জিবরিল রয়েছে কোন কোন কেরাতে জিবরাইল রয়েছে তো জিবরিল জিবরাইল আর রহুল কদুস পবিত্র আত্মা আর রুহুল আমিন বিশ্বস্ত আত্মা আর শুধু আর রুহ আত্মা যেমন সুরে কদরে লাইলাতুল কাদর লাইলাতুল কাদের জি রুহুল আমিন কোরআন রুহুল আমিন রয়েছে আর রুহুল আমিন এই কোরআন করিম নিয়ে নেমে এসেছে আর রুহুল আমিন বিশ্বস্ত আত্মা সেখানে আর রুহুল আমিন বলা হয়েছে তো হে নবী তুমি জানিয়ে যে দেখো আমি মিথ্যা রচনা করি না আর কালকে মন গড়া আমি মন গড়া বলেছিলাম আয়াত আর আজকে আবার মন গড়া কথা বলছি এমনটা নয় বরং রুহুল কদস পবিত্র আত্মা এটাকে অবতীর্ণ করেছে মানে আল্লাহর কাছ থেকে নিয়ে অবতরণ করেছে মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে হি নবী বিলহাককে সত্য সহকারে যখন সত্য সহকারে অবতীর্ণ হয়েছেন ফেরিস্তা নেমে এসেছেন এই কোরআন করিম নিয়ে তাহলে কোরআন করিম সত্য সেটা কারো রচনা নয় যাতে করে ইমানদার বিশ্বাসীদেরকে অটল রাখেন বা দৃঢ় প্রতিষ্ঠিত করেন হোদান এবং কোরআনে করিম হচ্ছে পথ প্রদর্শক হোদান মানে দিয়ান হোদান মাস্টার ইসিম ফাইলের অর্থে যারা আরবি গ্রামার বোঝেন কোরআন হচ্ছে পথ প্রদর্শক দিক নির্দেশনা দানকারী অবুসরা আলীল মুসলিমিন এবং মুসলিমদের জন্য কোরআন করিম হচ্ছে সুসংবাদ মুসলিমদের জন্য সুসংবাদ কারণ সুসংবাদ কাকে দেওয়া হয় ভালো মানুষের জন্য সুসংবাদ খারাপের জন্য তার সুসংবাদ হয়নি তাই না জি যে কোরআন করিমের কথা বিশ্বাস করবে আর কোরআন করিমের অনুযায়ী আমল করবে কোরআন করিমের হক আদায় করে তার জন্য সুসংবাদ রয়েছে আর যারা কোরআন করিমের প্রতি বিশ্বাস করবে না কোরআন করিমের হক আদায় করবে না কোরআন করিমের প্রতি আমল করবে না তাদের জন্য সতর্কবাণী রয়েছে তাদের জন্য কি রয়েছে বুসার জায়গায় রয়েছে এনজার জি সতর্ক বাণী রয়েছে এই জন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুটো গুণ বলা হয়েছে কোরআনে করিমে বাসিরান আর নাজিরা বাসিরান মানে সুসংবাদ দাতা কাকে সুসংবাদ দিয়েছেন মমিন মুসলিম বিশ্বাসীদেরকে সুসংবাদ দিয়েছে তোমাদের জন্য জান্নাত রয়েছে তোমাদের দুনিয়ায় আল্লাহ রাজি মতের সময় আল্লাহ রাজি তোমাদের উপর মতের পরে কবরের জীবনে বারজাখি জীবনে তোমাদের কোনো চিন্তা নেই সুসংবাদ রয়েছে ফালাখন আলিম আলাহমিয়া জানুন সুসংবাদ বিচার দিবসে কোনো চিন্তা নেই সুসংবাদ আর সতর্ক বাণী করেছেন রসুল্লাহ সাল্লাম কাফেরদেরকে মুশিকদেরকে মোনাফি কপরদেরকে ফাঁসে গুনাগারদেরকে যে যতটা পাপ করবে ততটা সাবধান থাকো হ্যাঁ আজাবের ঝুঁকি শাস্তির ঝুঁকি আছে তুমি শাস্তি থেকে আজাব থেকে নিরাপদ নয় তুমি নিরাপদ নও তোমার জন্য রিস্ক অবশ্যই আছে জি হ্যাঁ যেমন রাস্তা থেকে যে যত খারাপ জায়গাতে গাড়ি না হবে তার জন্য তত রিস্ক রয়েছে অনেক সময় রাস্তা থেকে গাড়ি একটু এক একটু নামে হ্যাঁ কিন্তু এক একটু নামে হয়তো বাঁচবে রিস্ক কম আছে তারপর রিস্ক আছে আছে না নাই কিন্তু যে যত বেশি রাস্তা থেকে নেমে যাবে তত বেশি তার জন্য রিস্ক আছে না নেই হ্যাঁ, ঠিক ওই রকমই যারা ইসলামের যে সেরাতে মোস্তাকিম সেখান থেকে এইদিকে ওই দিকে নেমে যাবে যে যতটা নামবে দূরে যাবে আল্লাহ প্রদত্ত পথ থেকে এবং নবী করিম সাল্লামের বাতলানো রাস্তা থেকে তার জন্য ততটা ঝুঁকি রয়েছে তার ততটা সতর্কবাণী রয়েছে যার সাবধান জি এই কারেন্টের খাম্বাগুলো থাকে না হ্যাঁ ওখানে কি লেখা থাকে হ্যাঁ? সতর্ক করা থাকে জি ঠিক তেমনি নবী মোহাম্মদ সাল্লাম নাজির বা মুনজের আল্লাহ বলছেন হে নবী তুমি একজন সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের হেদায়তকারী আমি পাঠিয়েছি নবী পাঠিয়েছি মুসলিমদের জন্য সুসংবাদ কিন্তু মুসলিম মানে জাতি তো মুসলিম হইলে হবে নাকি না আকিদায় মুসলিম হইতে হবে এবাদতে মুসলিম হইতে হবে আখলাখ চরিত্রে মুসলিম হইতে হবে আপনার জীবনের প্রতিটি দিকে যথাসাধ্য মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আপনি পারবেন আর করবেন না যতটা আপনি ঘাটতি রাখবেন ততটা আপনার জন্য সতর্কবাণী রয়েছে যে আপনি আপনার জীবনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ জাহান্নাম থেকে আপনি নিরাপদ না কবর আজাব থেকে আপনি নিরাপদ না দুনিয়ার আজাব গজব থেকে আপনি নিরাপদ না এ হচ্ছে নবী সাল্লা ইসলামের এনজার হওয়া এনজারের সতর্কবাণী করা আর এই হচ্ছে নবী সাল মনজের হওয়া বা নাজির হওয়া আর সুসংবাদ যতটা ভালো কাজ করে আবশ্যের সুসংবাদ আল্লাহ বলছেন যে মানুষ মমিনদের সৎকর্মশীলদের যখন মতের সময় আসে ওই মতের সময় ফেরেস্তার আল্লাহর পক্ষ থেকে আসে মালাইকা চারিদিকে অনেক ফেরিস্তা হাজির হয় আমরা দেখি না মুমূর্ষ ব্যক্তি চারিদিকে বসে আছে কিন্তু ওই লোক দেখতে পাচ্ছে কিন্তু যে মুমূর্ষ সে বুঝছে যে রহমতের ফেরেস্তারা বরকতের ফেরেস্তারা সুসংবাদদাতা ফেরেস্তারা এসছে নেক লোক বুঝতে পারে জি কোরআন এখানে স্পষ্ট রয়েছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ তাহা পর ফেরেশতা নেমে আসে আল্লাহ কি বলে ভয় করিও না চিন্তা করিও না কোনো দুশ্চিন্তা নেই তোমার কোনো পেরেশানি নেই টেনশন নেই ও আবশেরু বিল জান্নাতিল্লাতি কন্তুম তু আদুন সুসংবাদ নিয়ে নাও বিল জান্না সেই জান্নাতের কারণ ওই দিয়ে গেলে তো ওটাই বড় চিন্তা আর তো কোনো চিন্তা নেই হ্যাঁ জান্নাত পেলি তো কাজ হয়ে গেল ওই জান্নাতের ঘর ছাড়া আর কোথাও শোনা শান্তির জায়গাও নাই হয় জান্নাত নয় জান্নাম জান্নাত না যেতে পারলে জানো যে জান আর কোনো উপায় নেই তৃতীয় কোনো জায়গা নেই যে প্রতিশ্রুতি তোমাদের সাথে হয়েছে যে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে না বন্ধু ছিলাম বলুন অফিল আখেরা আর পরকালও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মাতা যা তোমাদের মন চাইবে সেখানে তাই রয়েছে ওয়ালাকুম ফিহা মাতা আর যা সেখানে ডিমান্ড করবে তলব করে তাই তোমাদের জন্য রয়েছে যিনি আল্লাহ বড় ক্ষমাশীল গফুর যিনি বড় দয়ালু তার পক্ষ থেকে সেখানে আতিথ্য হবে রাজার বাড়ি যদি একবার খেতে পান সারা জীবন আনন্দের শেষ নেই যে রাজার বাড়ি খেয়েছি প্রধানমন্ত্রীর বাড়ি খেয়েছি তার দস্তরখানে রাষ্ট্রপতির বাড়ি খেয়েছি এমপি সাহেব বাড়ি খেয়েছি মিনিস্টারের বাড়ি খেয়েছি যারা খেয়েছেন তারা হ্যাঁ কিন্তু মাঝে মাঝে হ্যাঁ, বন্ধু মহলে বয়ান করেন করেন না করেন না ঠিকই করেন সবার সামনে না করলে খাস লোকদের সামনে অবশ্যই করেন অথবা নিজের জন্য একটা গর্বের বিষয় মনে করেন মানুষ আপনার মতো হ্যাঁ তার দস্তরখানে যদি আপনি অতিথি মেহমান হইতে পারেন আপনার জন্য আতিথ্যের ব্যবস্থা যদি কোথাও রাজ দরবারে হয় হ্যাঁ ভিআইপি হ্যাঁ, জায়গাতে হয় তাহলে আপনি কত নিজেকে ধন্য মনে করছেন চিন্তা করেন আখেরাতের বিষয়টি বলছিলাম যে মুসলিমদের জন্য সুসংবাদ রয়েছে কোরআন করিমে কোরআন কি রয়েছে সুসংবাদ রয়েছে আপনি ভালো কাজ করেন ইমানের সাথে সুসংবাদ জি অবসর ইন ওয়ালাকাদ না আলম তার বলছে হ্যাঁ নিশ্চয় আমি জানি যে এই মক্কার কাফের মুশ্রিকরা এ নবী তোমার বংশের লোকেরা কোরাইশা বলবে ইন্নামা ইউআল্লামহ বাশার এ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কোন একজন মানুষ শিক্ষা দিচ্ছে মক্কার মুশরিকরা এরকম বলতো যে মোহাম্মদ সাল্লাম তো পড়াশোনা জানো ওরা ভালো করে জানতো যে মোহাম্মদ আলী আলাইহি না বাও চেনেন না ইয়াও চেনেন অক্ষরের জ্ঞান আল্লাহ দেননি এতে বড় হিকমা রহস্য ছিল কারণ তিনি যদি আমাদের মতো লিখা পড়া জানতেন আর তারপরে এই কোরআন যদি তিনি মানুষকে শোনাইতেন তাহলে কেউ বিশ্বাস করতে চাইত না জানেন শিক্ষিত মানুষ নিজে রচনা করছে আর আমাদেরকে এইসব শোনাচ্ছে বলতে না বলতে না একটা অক্ষরের কোন জ্ঞান আল্লাহ দেননি তারপরে এত সুন্দর কোরআনে কেরি অলঙ্কার পূর্ণ বালাগাতার ফাঁসা একেবারে উচ্চ শিখরে সে কোরআনে কেরিম শোনাচ্ছেন তারপরে মিথ্যা অপবাদ দিচ্ছে এটা তো মৌচিজা যে একটা লোক আলিফ বা তাও চেনে না বুঝে না যদি দেখা হয় যে বা কোনটা তা বলতে পারবেন না কোন উম্মি এই যে আন্নবী উম্মি নবীন এটা দোষ না এটা উপাধি নিরক্ষর নবী এটা হচ্ছে তার উপাধি যে কোন পাঠশালাতে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া না করে মানুষের মধ্যেকার তার কোন ওস্তাদ নেই তারপরও এত সুন্দর করিম তোমাদেরকে শোনাচ্ছেন বিশ্বাস করবে না এটা কি করে হইতে পারে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এছাড়া আর কোনো রাস্তা নেই কোনো অবকাশ নেই যে বলবে যে নিজেই হয়তো বানিয়ে নিয়েছে এখন এটা তো আর বলতে পারছে না নিজে বানিয়ে নিয়েছে কারণ ওরা ভালো করে জানে যে কথা কেউ বিশ্বাস করবে না সমাজের লোকেরা মক্কার লোকেরা কারণ নবী সাল্লাম তো কিছু জানেন না পড়াশোনা তাহলে কি বলতে হবে ইন্নামা ইউ আল্লাহ বাসার আরে নবী মোহাম্মদ সাল্লামকে এক মানুষ শিখিয়ে যায় রাতের অন্ধকারে রাতে আসে বা মোহাম্মদ চলে যায় ওর কাছে ও তো শিক্ষিত তাওরা তিনজিলের ওর জ্ঞান আছে ওর কাছে যায় ওর কাছ থেকে শিখে আসে আর সকালবেলা তোমাদেরকে শোনায় আর বলে যে আকাশ থেকে কোরআন নাজল হয়েছে আমার কাছে জিবরাইল এসেছিল মিথ্যা কথা বলে এই কথা মক্কার কাফেররা বলছে এই মানুষ বলতে কোন মানুষকে বোঝানো হয়েছে এ ছিল একজন খ্রিস্টান রোমান হ্যাঁ, কামার অধিকাংশ গুলি তো রয়েছে সে ছিল কাইন কাইন মানে হচ্ছে হাদ্দাত হাদ্দাত বলা হয় আরবিতে কামার কি যে কামার বুঝেন তো যারা লোহা লাক্ষর হ্যাঁ, কি করে হ্যাঁ, ধারালো করে জি হ্যাঁ জি আর এক একটি রেওয়ায়ত রয়েছে সে নাজ্জার ছিল মানে ছুতার কাঠ মিস্ত্রি ছিল ছুতার ছিল সে ছিল খ্রিস্টান এবং সে পড়াশোনা শিক্ষিত ছিল একজন গোলাম মক্কায় থাকতো গোলাম হয়ে গেছে আর এই এই পেশা কিন্তু তার তওরাতের জ্ঞান ছিল তওরাত জানতো ইঞ্জিল জানতো আর ও যেহেতু তওরাত ইঞ্জিলের জ্ঞান ছিল নবী মোহাম্মদ ভালো ভালো যখন কথা বলতেন তো ওই লোকটি নবী শাসনের কাছে একটু ঘনিয়ে কাছে বসত এবং নবী করিম সাল্লাহাম দেখতেন যে এই লোকটি খ্রিস্টান মোশেক চাইতে ভালো মুশ্রেক নিজের হাতে প্রতিমা পুতুল তৈরি করছে আর পূজা করছে খ্রিস্টান প্রতিমা পুতুলের পূজা করে না হ্যাঁ আল্লাহ সম্পর্কে তাদের একটা ধারণা আছে যদি আল্লাহর সাথে তারা হ্যাঁ তিন এলা সাব্যস্ত করেছে সির করেছে মুশ্রেকদের কাছে তেত্রিশ কোটি দেবতা সবকিছু পূজনীয় আর খ্রিস্টানদের কাছে তিন হ্যাঁ, তিন এলা একটু তো পার্থক্য হইল তাই না একটু তো কমে আসলো মেলা কমে আসলো এক দুই নম্বর কথা যে তারা আম্বিয়া রসুলগণ সম্পর্কে তাদের জ্ঞান ছিল আসমানি কিতাবের দাবি ছিল যে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি যদি এটা তাদেরকে নাজার দিবে না কারণ তারা মুশ্রেক হয়ে গেছে তিন এলা তবে তারা যদি নবী সাল্লাম আসার আগে নবী সাল নবী হওয়ার আগে এক তৌহিদ এক আল্লাহ বিশ্বাসী হইতো তৌহিদে বিশ্বাসী ঈসা আলি ইসলাম বিশ্বাসী ঈসা আলি ইসলামকে আল্লাহর বান্দা বলতো ঈসা আলি ইসলামকে আল্লাহর পুত্র বলতো না তাহলে অবশ্যই জান্নাতে গেছে তারা কারণ তখন সেটাই ছিল ইসলাম সেটাই ছিল আল্লাহর মনোনীত দিন নবীলাম আসার পূর্ব পর্যন্ত নবীলামের নবের আগ পর্যন্ত কিন্তু তৌহিদের উপর থাকে তৌহিদ যদি ঠিক থেকে থাকে আর ঈসা আলি সম্পর্কে সঠিক আকিরা থেকে থাকে ঠিক ওই রকম আজকালকার মুসলিমদের কথা বলি আজকালকার মুসলিমদের অনেকে সিরকি আকিদা রাখে রাখে না রাখে না এক আল্লাহ বিশ্বাসী হইতে হবে তাহলে এই শির কবর মাজার আর পীর অলি গোস কতুবরা উদ্ধার করতে পারে দিতে পারে তারা এই মনের কামনা বাসনা পূরণ করতে পারে এই শির বর্জন করতে হবে এক তাই না আচ্ছা এটা বর্জন করলো ধরেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলহিম সম্পর্কে এগুলো বর্জন করলো পীরওয়ালিগুলো কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি ভুল ধারণা থাকে এমন ধারণা যে সিরকি ধারণা নবী গাইব জানতেন আছে না এরকম বেদাতি মুসলিম সমাজে নামাজ পড়ে মাথায় দাগ ফেলে দিচ্ছে তাহার যুদ্ধ ছড়ে না কিন্তু নবী আলমুল গায়েব নবী হাজির নাজির নবী সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন হ্যাঁ নবী হায়াতুন নবী কিন্তু বেদাতি তো কোটি কোটি বেদাতি ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য নবী হায়াত নবী মরেননি নবী বেঁচে আছেন এখন বেঁচে আছেন তো দাফন করা ভুল হয়েছে না বেঁচে থাকা মানে দাফন করা যায় নাকি হায়াত নবী হায়াত মানে কি বেঁচে থাকা ঠিক না বেঁচে থাকা মানুষকে দাফন করা আরাম ঠিক না তাহলে এই যে হায়াতুল নবীর আকিদা নামাজ করছেন রোজা করছেন জাকাত করছেন হজ করছেন সবকিছু করছেন নবী বেঁচে আছে এই আকিদা নিয়ে নাজাদ পাওয়া যাবে এইরকম আকিদের নবীকে হায়াত নবী বলা আর খ্রিস্টানদের ঈসা আলি ইসলামকে আল্লাহর পুত্র বলা অর্থ আল্লাহর পুত্র আল্লাহর অংশ সাব্যস্ত করলো আর নবী বেঁচে আছেন হায়াতুন নবী মানে নবী ও চিরঞ্জীব আল্লাহ চিরঞ্জীব আল্লাহর হায়াতের সাথে নবীকে শরিক করা এখানে শিরক ওখানে শিরিক যদি বলেন যে হায়াতুন নবী বলেও নাজাত পাবে কেন নাজাত পাবে নামাজ রোজা করছে তাহলে খ্রিস্টান যদি বলে যে আল্লাহর পুত্র ইসাল নাজাত পাবে সেও এটা বিশ্বাস করবেন কখনো না বরং কোরআন বলছে তারপরে আল্লাহ বলেছেন যারা আল্লাহর পুত্র বলেছে তারাও কাফের হয়েছে এসব কথা কোরআন কেরিমে আছে সুরে মায়েদা পড়ে দেখেন জি হ্যাঁ তো আকিদা বিশ্বাস আল্লাহ সম্পর্কে সহি হইতে হবে শির্ক মুক্ত হইতে হবে তাহলে নাজাত পাওয়া যাবে এখন মুসলিম সমাজে বহু এইরকম দাবিদার মুসলিম আছে কিন্তু সিরকি আকিদা রাখে ঠিক তেমনি খ্রিস্টানরা দাবিদার ছিল যে আমরা ইসা আলাইসালামকে মানি আর আল্লাহ আল্লাহকে মানি কিন্তু তাতে তারা শির করে ফেলেছিল ভ্রান্ত আকিদা আর মাধ্যমে তারা তাদের ইমানকে নষ্ট করে ফেলেছিল সুতরাং তারা আল্লাহ নাজল কি তো দিনের ওপর ছিল না নাজাত পাবে না তবে সঠিক দিনের ওপর যদি থেকে থাকে তাহলে তারা নাজাত পেয়েছে যেমন আজকাল যদি সঠিক দিনের উপর কেউ ইসলামের উপর থাকে তাহলে নাজাত পাবে ইনশাআল্লাহ বলছিলাম যে এই রোমি খ্রিস্টান গোলাম ছিল এই গোলামের নাম সম্পর্কে তো তফসিরে চার পাঁচটা নাম এসছে বড় ইখতলাফ আছে শুধু নামের পিছনে পড়ে লাভ নেই কেউ বলেছে ওর নাম ছিল আদাস আদাস নামে একজন খ্রিস্টান দাস ছিল কেউ বলেছে তার নাম এসার ছিল কেউ অধিকাংশ মুফাসির বলছেন তার নাম জাবরু ছিল এইরকম মেলা নাম তাফসিরের কিতাবাদ এসছে নামটা বড় কথা না এই ঘটনা ঘটনা দিয়ে এই আয়াতের তাফসির করা সেটা হচ্ছে যে মক্কার মুশেকেরা বলতো যে মোহাম্মদ সাল্লামকে কোরআন রাতে কে শিখাচ্ছে বাসারুন একজন মানুষ সে ছিল একজন খ্রিস্টান যার কাছে তরাত ইঞ্জিলের জ্ঞান ছিল ওর কাছ থেকে শিখে আসছে রাতে মোহাম্মদ সাল্লাম যায় শিখে আসে আর সকালবেলা তোমাদেরকে কোরআন শোনায় এটা আল্লাহ নাজেল করেন নাই আল্লাহ কি বলেন তার আগে যে রুহুল কুদুস পবিত্র আত্মা জিব্রাইল আলী ইসাল্লাম নিয়ে নেমে আসে মোহাম্মদ সাল্লামের রচনা নয় এটা তারপর আল্লাহ বলছেন যে কেমন করে তোমরা বলছো যে একজন রোমান সে অনারব তার মাতৃভাষা আরবি নয় মাতৃভাষা আরবি নয় আর সে মোহাম্মদ সাল্লামকে শিখাচ্ছে আর কি শিখাচ্ছে কোরআনে করিম যেটা স্পষ্ট শুদ্ধ আরবি কোরআশদের ভাষায় কি করে শিখাইতে পারে একজন অনারব যার মাতৃভাষা আরবি নয় যে আরবি পড়েনি অন্য ভাষায় আর তাওরা তিন ছিল অন্য ভাষায় ছিল আরবি ভাষা ছিল না তাহলে সে কি করে মোহাম্মদ কোরআন শিখাইতে পারে তাই বলছেন লেসানুল্লাহ আজামি যেই ব্যক্তির দিকে এরা উদ্দেশ্য করছে বা যেই ব্যক্তিকে এরা উদ্দেশ্য করছে তার ভাষা হচ্ছে ওয়ান আরব আজ আমি যেই দাস কে তারা উদ্দেশ্য করছে যে এই দাস এই গোলাম মোহাম্মদ সাল্লামকে শিখায় এ হচ্ছে আজামি ওয়ান আরব ওয়াহাদা লেসানুন আরবি আর এই কোরআনে করিম হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা এই সুস্পষ্ট আরবি ভাষা মোহাম্মদ সাল্লামকে অনারব একজন দাস গোলাম কি করে শিখাইতে পারে কোন যুক্তিতে তোমরা এই কথা বলছো এই ছিল আয়াতগুলি যেগুলি তাফসির করলাম এখন শেখ সরেল ফৌজান যে কথাগুলি বলেছেন দু চারটি কথা আপনাদেরকে শোনাই প্রথম যে কথাটি শুরুতে বলেছি সেটা হচ্ছে যে শেখ সরেল ফজল বলছিলাম আল আয়াত আদাল আল ইসবাত কালাম এর আগের চ্যাপ্টারে যখন ওই আয়াতগুলি নিয়ে এসেছেন লেখক শেখুল ইসলাম তাইম রহমাউল্লাহ যে আয়াতগুলি আল্লাহর কালামের প্রমাণ বহন করে ষোলোটি আয়াত তাতে এসেছিল ওয়ান্নাল কোরআন আল আজিম মিন কালামি সুবহানা আল্লাহর কালামের প্রমাণ এর আগে চ্যাপ্টারে পেয়েছি আর এখানে বলা হচ্ছে যে কোরআনে করিম কোরআনে আজিম হচ্ছে আল্লাহর কালাম যা নাজিল করা হয়েছে আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন করিম সারাফি সিয়াকিল কোরআন মোনাজ্লাহ এরপরে এই অধ্যায় এই চ্যাপ্টারে বর্ণনা করছেন যে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত আল্লাহর কালাম আগে চ্যাপ্টারে জেনেছি আর এই চ্যাপ্টারে জানলাম যে আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত এই কিতাব যেই কিতাব আনজাল নাহু আল্লাহ বলছে আমি নাজিল করেছি এবং সেটি বরকতপূর্ণ তারপরে শেখ সাহেব ফৌজান হাফিজুল্লাহ আরো বলছেন তৃতীয় আয়াতটি সম্পর্কে সুরায় নাহলের একশো এক নম্বর আয়াত আল্লাহ তাতে কি বর্ণনা করেছেন বলছেন হাদা সরু আলিহা এখানে কাফেরদের যে একটি সংশয় যা উত্থাপন করেছিল তারা কোরআন করিম সম্পর্কে সেই সংশয়টি এবং তার খণ্ডন আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করছেন কি যে আল্লাহ এ মনসুখ করছেন যে মনসুখ রহিত আবার কি করে হইতে পারে তাহলে মোহাম্মদের কথা একরকম কথা নেই কালকে এক কথা আজকে বলছে না ওইটা আয়াত না এইটা আয়াত এখন ওই বিধান না এই বিধান এটা মোহাম্মদ আসলামের কথা এই যে সংশয় যে যখন রদ বদল হচ্ছে তার মানে এটা আল্লাহর কথা আল্লাহর কথায় রদ বদল হইতো না এটা হচ্ছে মক্কার কাফেরদের সংশয় সন্দেহ বলছেন শেখ সাল ফৌজান যে এই যে নাসেখ আর মানসুখ মানে একটা বিধান আগের ছিল এখন রোহিত করা হয়েছে নতুন বিধান এসছে এটা আল্লাহ কেন করেন কোন কোন ক্ষেত্রে করেছেন বলছেন এই নাসেখ মানসুখ বা রহিত যে হয়ে থাকে শরীয়তের বিধানে এতে অনেক রহস্য রয়েছে যেটা আল্লাহ সুবাহ তালাই বেশি জানেন আমাদের আল্লাহকে শোকজ করতে বলা অধিকার নেই যে আল্লাহ তার সৃষ্টিকে বলবে এই বিধান মানতে হবে আজ পর্যন্ত এই বিধান আজকে থেকে এই বিধান যিনি সৃষ্টি করেছেন যিনি আদেশ নিষেধের মালিক আল্লাহ খালকো আল আমর যখন সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তখন হুকুম করার অধিকারও তার বাপ যদি আপনাকে জন্ম দিয়ে মা যদি আপনাকে দশ মাস পেটে রেখে এই অধিকার দাবি করে যে আমি তোকে জন্ম দিয়েছি যেভাবে চলতে বলছি ওইভাবে চলতে হবে বলে না বলে না হ্যাঁ যে কাজ করতে বলছে ওই কাজ করতে হবে যদি এই অধিকার মনে করে যে আমার অধিকার আছে যেহেতু তোকে আমি মানুষ করলাম হ্যাঁ তাহলে আল্লাহর উপরে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে তার এই অধিকার নেই যে আমি তোকে সৃষ্টি করেছি আমি তো তোকে কুকুর শ্রীগালো করতে পারতাম শুকুরও করতে পারতাম তোকে কিছুই করতাম না দুনিয়াতে নিয়ে আসতাম না তোকে তোর বাপকে দিয়ে মাকে দিয়ে মারিয়ে দিতাম জি হ্যাঁ এমনি মারিয়ে দিতাম আমি অসুখ দিয়ে পেট থেকে পেট থেকে তোকে মৃত বের করতাম বা গর্ভ ধারণই করতে দিতাম না তোর মাকে আল্লাহ পারতেন না তো তোকে যখন আমি সৃষ্টি করেছি তখন হুকুম চলবে আমার এই কথাটি কোরআনে খেরেমের এই আয়াতে রয়েছে যেদিকে ইঙ্গিত করলাম আল্লাহ আল্লাহ খালকু আমরু শুনো ভালো করে যে আল্লাহরই সৃষ্টি সুতরাং আল আমরু আদেশ কার চলবে আল্লাহ হুকুম আল্লাহর চলবে আপনার জীবনে এটা হচ্ছে আপনার গোলামি আপনি আল্লাহর বান্দা যদি হতে চান আপনার হুকুম আপনার লাইফে চলবে না আমার ওপর আমার হুকুম চলবে না কার হুকুম চলবে আল্লাহর হুকুম চলবে আজান হয়েছে আল্লাহর হুকুম হয়েছে মসজিদে যাও আমার হুকুম চলবে না আজ আমি শুইব বোঝা গেছে কিনা জি এটা হালাল আল্লাহ হালাল করেছেন বলে আমি পান করব না হলে চলতো না আমার বুঝে গেছে না আমার হুকুম চলবে না আমার ইচ্ছা চলবে না আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম চলবে এটা যদি হারাম হয় তাহলে আমার জন্য হারাম দেখেন সারাদিন রোজাতে কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি এগারো মাস নাফারমানি করছি রোজা রাতেও নাফারমানি করছি কিন্তু সারাদিন কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছি হ্যাঁ যে সৃষ্টি করেছেন আল্লাহ বলে হুকুম চলছে আমার লাইফে কার সারাদিন আপনাকে তো লাখ টাকাও দেওয়া হয় তবু এক লোক মা ভাত খাওয়ানো যাবে না রোজার দিনে এক ঢোক পানি খাওয়ানো যাবে না কেন হে নেন এক লাখ টাকা পাবেন এক ঢোকে এক লাখ টাকা পাবেন কারণ আপনার জীবনে আপনি এটার বাস্তবায়ন করছেন প্র্যাকটিক্যাল করছেন আমার উপর হুকুম কার চলবে আল্লাহর হুকুম আল্লাহ বলছে রোজা পুরা করতে হবে সূর্য ডুবা পর্যন্ত সেজন্য সূর্য ডুবার আগে চলবে না সব ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ আর ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না তারপরও অপেক্ষা করে বসে আছে নাসেখ মানসুখ আল্লাহর এই অধিকার আছে যে আজ পর্যন্ত এই হুকুম এখন এটা রোহিত এখন থেকে এটা মানতে হবে আল্লাহর এই হুকুম আছে আল্লাহ কোরআনিক সুরে বাকারাতে বলছে মা নানসাখ মিন আয়াতিন আও নুন সেহা না তেবে খাইরি মিনা আও মিসলিহা আমি যদি মানানসাখ মিন আয়াতেন কোন আয়াতকে রোহিত করি মনসুখ করি অথবা সেটা তোমাদেরকে ভুলিয়ে দি মানে আমি এই বিধানকে উঠিয়ে নি না মিনহা ওর চাইতে ভালো বিধান নিয়ে আসবো অথবা আমি তার মতো আরেকটি বিধান নিয়ে আসবো তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর বল আল্লাহর ইচ্ছে আমার আপনার বলার এই অধিকার নেই যে আলাহ আলাহিসাল্লামের যুগে এটা জায়েজ ছিল আমাদের যুগে কেন নাজাজ হইলো ঈসা আলাহিসাল্লামের যুগে এটা জায়েজ ছিল আমাদের যুগে কেন আমাদের ইসলামে কেন নাজাজ হইলো এই অধিকার আমার আপনার নেই প্রথম মেলা কিছু নিষেধ ছিল পরে অনুমতি হয়েছে এর উল্টোটাও হয়েছে প্রথম হয়তো জায়জ ছিল পরে নিষেধ হয়েছে অথবা প্রথম নিষেধ ছিল পরে জায়জ হয়েছে যেমন তিন দিনের বেশি কোরবানের গোস্ত খাওয়া চলবে না ছিল না ছিল না জানা আছে মদিনা আসার পর দেখলেন সবাই গরিব মানুষ সপ্তাহ ধরে যে কোরবানি দিতে পারছে খাবে আর গরিব একটা দিন বস্তু পাবে না না তিন দিনে খেয়ে শেষ করতে হবে তিন দিনে খেয়ে কি করতে হবে শেষ করে তিন দিনের পরে কোরবানি বস্তু খাওয়া যাবে না দেখলেন একটু হয়ে গেছে বছর পরে হয়ে গেছে এখন এখন অধিকাংশ লোকই কোরবানি করতে পারছে অসুবিধা নেই এখন যদি সপ্তাহ খায় দশ দিন খায় অসুবিধা নেই তোমরা দেখো এর আগে তোমাদেরকে তিন দিনের বেশি কোরবানি বস্তু খেতে নিষেধ করেছিলাম এখন ফকুলু মা বাদা আলাকু যত ইচ্ছা যতদিন ইচ্ছা খেতে দাও অসুবিধা নেই কারণ কোরবানি প্রায় লোকের ঘরে হচ্ছে এইরকম প্রথম দিকে যেহেতু শির করে করে বদ অভ্যাস হয়েছিল সব নিয়ে মুসলিম সব নিয়ে মুসলিম কবর জিয়ারতি নিষেধ মাটি দিয়ে আসলে আর কবর কাছে যেতেই পারবে না কোন তো হাই তো কান জিয়ারাতিল কবর তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম নিষিদ্ধ ছিল যদি এটাই থেকে যেত তো বাপের কবর ওই যে দাফন করে আসলেন আর কেমন পর্যন্ত বাপের কবর জিয়ারত মান দোয়া নয় জিয়ারত মানে দেখতে যাওয়া ভিজিট এই জন্য আজকাল ভিজিট ভিজিট ভিসাকে কি বলছেন জেরা বলছেন না জি হ্যাঁ কবরটা এক নজর দেখতে যাওয়া নিষেধ ছিল মাকে দাফন করে এসছেন এই স্ত্রীকে দাফন করে ছেলে দাফন করে আর যেতে পারবেন কিন্তু নাহাই তো আন জিয়ারতিল কবর আল্লাহ ফাজুরুহা এখন তোমরা জিয়ারত করো এখন জিয়ারত করো ফাইন না তোদের কিরকম আখেরা তোমাদের পরকাল স্মরণ করে দিবে অন্য আরেকটি বর্ণনায় আর একটা উদ্দেশ্য রয়েছে অতজাহেদ ফির দুনিয়া আখেরাত বেশি বেশি স্মরণ হবে কবর দেখলে আর দুনিয়া বিমুখ হতে আসবে দুনিয়ার ওপর একটা ঘৃণা আসবে এই লোকটা আমার চেয়ে বিচক্ষণ ছিল চিন্তা করেন যদি একজন আলেমের কবরের সামনে যান আপনি এত বড় আলেম তাকে যেতে হয়েছে আমার বাপ আমার চাইতে বেশি শক্তিশালী ছিল তাকেও যেতে হয়েছে তাকে মরতে হয়েছে আমাকে মরতে হবে না ঠিক না জি আরে রাজা ও টাকা দিয়ে বাঁচতে পারেনি ওর তো চিকিৎসার অভাব ছিল না পয়সার অভাব ছিল যে চিকিৎসা করতে পারেনি সেই জন্য মারা গেছে গরিব মানুষ সেটা না বলতে পারেন যে তারা চিকিৎসা করতে পারলো না লোকটা মরে গেল আমরা এরকম বলি ভুল কথা এটা কিন্তু যদিও চিকিৎসা করাইতে হবে তো রাজা ধীরাজা ওরাই তো অনেকে আগে মরে যাচ্ছে হ্যাঁ এটা লোক গরিব মানুষ আশি নব্বই বছর বাঁচে আবার যা রাজা দিলে যা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ষাট বছর বয়সী পঞ্চাশ বছর বয়সী মরেছে হার্ট অ্যাটাক করে তিরিশ চল্লিশ বছর বয়সী মানুষ মারা যাচ্ছে পয়সাওয়ালা মানুষ মনে না তাহলে বোঝা গেল যে সুস্থতা আর অসুস্থতার সাথে হায়াত মতের কোন সম্পর্ক নেই সুস্থ থাকলে মেলা দিন বাঁচবেন আর অসুস্থ থাকলে তাড়াতাড়ি মরে যাবেন এই ধারণাই মিথ্যা ধারণা ভুল কথা আসলে তবে সুস্থ থাকার চেষ্টা করতে সুস্থ থাকাটা হ্যাঁ, ভালো হায়াতের হ্যাঁ, লক্ষণ বা মাধ্যম হইতে পারে চেষ্টা এটা একটা সেই চেষ্টায় সফল হইতে পারে ব্যর্থ হইতে পারে আপনাকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে তারপর বললেন যে তোমরা কবর জিয়ারত করো তো এইরকম মেলা মানসুখ হয়েছে মেলা মানসুখ হয়েছে আয়াত মানসুখ হয়েছে বিবাহিত বিবাহিতা যদি জেনা ব্যবচারে লিপ্ত হয় তাহলে তার শাস্তি কি প্রমাণ যদি হয়ে যায় তাহলে বা স্বীকার করে নেয় তাহলে রজম পাথর দিয়ে মারা শেষ করে দেওয়া এই আয়াত সুরে আহজাবে নাজল হয়েছিল আয়াতের তেলাওত রহিত হয়ে গেছে সুরে আহজাবে আয়াত নাই কিন্তু আর ঢুকানো যায় হবে না কারণ আয়াতে তেলাওয়াত মনসুখ হয়ে গেছে কেউ যদি কোরআনে ঢুকিয়ে দেয় তো আরাম কাজ করবে কবরি কাজ করবে ঢুকানো যাবে না রোহিত কিন্তু হুকুম হুকুম বহাল আছে কি দিয়ে বহাল হলো যখন আয়াত রোহিত হ্যাঁ হাদিস দ্বারা কারণ হাদিস রয়েছে সেই মুসলিমে যে আসাইব যদি বিবাহিত বিবাহিতা জেনায় লিপ্ত হয় তাহলে আর রজম রজম রয়েছে না শেখ মানসুকের কথা বলছিলাম আল্লাহ ভালো জানেন যে কি রহস্য আছে আগে কেন এই হুকুম ছিল পরে কেন এই হুকুম আসলো জি হতে পারে যে কিছু সময় ধরে এই হুকুমটাতেই উপকারিতা ছিল আর তারপরে যে হুকুমটি আসলো নতুন বিধান আসলো তাতেই উপকারিতা রয়েছে সেটাতেই কল্যাণ রয়েছে ওয়ালাউ ইন কাশাফাল গেতা ও লেহাউলাইল কাফারা কাফেদের সামনে যদি এটা উন্মুক্ত হয়ে যেত এই রহস্যগুলি তত্ত্বগুলি আলেমু আন্না তাহলে অবশ্যই জানতো যে এটাই ঠিক আল্লাহর এই ফয়সালাই ঠিক এবং এটাই হচ্ছে মানহাজুল আদলে ওয়া রিফকে ওয়া লুৎফ এটাই হচ্ছে আহ ন্যায় প্রতিষ্ঠার পন্থা এবং নম্রতার পন্থা যে আল্লাহ রাবুল আলমী এতে মেলা উদ্দেশ্য করেছেন যেগুলি হয়তো আমরা জানি না কিন্তু ওইসব যখন উদ্ঘাটন হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো কিন্তু সবকিছু রহস্য আল্লাহ উদ্ঘাটন করেন নাই নিজের জন্য তা খাস রেখেছেন তারপরে তাদের রদ করা হয়েছে যে তারা ধারণা করতো যে মোহাম্মদ সাল্লাহ নিজের পক্ষ থেকে এটা রহিত ঘোষণা করছে না তিনি একটা নিজের পক্ষতে বলছেন আল্লাহ বলেছেন এইটা হুকুম আল্লাহ বলছেন এখন সেই জন্য নবীকে বলতে হচ্ছে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে তিনি বলছেন তার রদ করা হয়েছে বলে রদ করা হয়েছে তারপরে আরেকটি সংশয় ছিল ওখরামিন কাফেরদের আরেকটি সংশয় কি যেটা একটু আগে বললাম যে মোহাম্মদ কে ওই দাস যে আছে না ও তো তাওরা তিন জিলের ভালো জ্ঞান রাখে সেই শিখাচ্ছে আবার আরবি কি করে শিখাইতে পারে অনারব ব্যক্তি এত সুন্দর অলঙ্কারপূর্ণ আরবি কি করে শিখাইতে পারে যদি সে শিখাইতে পারে এটা বলতে পারে যে সে আরবি শিখে নিয়েছে ঠিক না যে অনারব হইলেও খ্রিস্টান সে অনারব হইলো আরবি শিখে যে তোমাদের মাঝে থেকে থেকে তো আরবি শিখে একজন অনারব যদি এত সুন্দর কোরআন বলতে পারে শিখাইতে পারে মাহবুসাল্লামকে তাহলে তোমাদের মধ্যে এত বড় বড় কবির আছে এরা কোথায় গেল তাদেরকে যে চ্যালেঞ্জ করা হলো কোরআনে রেমে যে কোরআন হয় বিশ্বাস করো আর বিশ্বাস না করলে কোরআনের মতো সুরা বা আয়াত নিয়ে এসো তোমরা কেন পারছো না তোমরা পারছো না আর এই অনারবটা পারবে কি করে হইতে পারে এবার বোঝা গেছে জি কথা হচ্ছে যে এই আয়াতগুলি দ্বারা জানা গেল আয়াতিল করিমা এই থেকে যা আমরা জানলাম সেটা হচ্ছে ইসবাত আন্নাল কোরআন তালা কোরআন করিম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজলকৃত ও আন্নাহু কালাম জাল্লা আলা এবং কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিনের বাণী লা কালাম অন্য কারো বাণী নয় মিনাল মালাক না ফেরেস্তার বাণী আবিল ভাষা না কোনো মানুষ মানব রচিত হ্যাঁ মানুষের বাণী না শব্দগুলি মানুষের না তার অর্থগুলি মানুষের না বিষয়বস্তু মানুষের সব আল্লাহর পক্ষ থেকে কোরআনে কেরিম আলফাজ হুয়া মানি মিন আল্লাহ কোরআনে কেরিমের শব্দ অর্থ সবকিছুই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম জি অনেক সময় কি বিষয়বস্তুটি আল্লাহর কিন্তু শব্দগুলি বাক্যগুলি অন্য কারণ এটাও না যেইভাবে আছে আল্লাহর কালাম বিষয়বস্তু আল্লাহর আর শব্দগুলি বাক্যগুলি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এবং এই আয়াত দ্বারা আরো বোঝা গেল বলছেন শেখ সরে ফৌজান ওয়ারাদ্দ আলামান জামা আন্নাহু কালাম কালামুন মখলুকুন এতে আরো খণ্ডন আছে মোহতাজিলার যারা বলে যে কোরআনে করিম হ্যাঁ আল্লাহর কালাম না এটা হচ্ছে মখলুক আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি নয় বরং আল্লাহর বাণী এবং আল্লাহর বাণী আল্লাহর গুণ সেফাত জামাত বলছেন আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ যেমন আমার কথা আমি যে কথা বলছি এটা আমার গুণ বৈশিষ্ট্য ঠিক তেমনই কালাম আল্লাহ কোরআনে করিম আল্লাহর সেফাত আল্লাহর গুণ কোন সৃষ্টি নয় অফিল এবং এই আয়াতগুলি দ্বারা আরো বোঝা গেল যে যখন অবতরণ হয়েছে কোরআন করিমের কোরআন করিম নাজেল হয়েছে নাজেল হয় ওপর থেকে তাহলে বোঝা গেল যে আল্লাহ কোথায় আছেন ওপরে আছেন সমস্ত সৃষ্টিকুলের ঊর্ধ্বে আছেন তিনি সুউচ্চ সুমহান লেআনাল ইনজাল আল্লাহ এখনো ইল্লামিন আলা কারণ নাজেল হয় ওপর দিক থেকে নাজেল এখন দিক থেকে অপর দিক থেকে সামনে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দিদার বা সাক্ষাৎ বা দর্শন হ্যাঁ আল্লাহকে দেখবেন জান্নাতে জান্নাতিরা এই বিষয়টি সম্পর্কে চারটি আয়াত আসবে ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আল্লাহ যদি সুস্থ রাখেন সেই সালামত রাখেন তো আলোচনা হবে আল্লাহ রব আলম কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আমাদের আকিদা আমল আখলাখ সবকিছুর সংশোধনে আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়ার ক্ষেত্রে উন্নতি দান করেন আল্লাহ যতদিন রাখবেন আল্লাহ বালা মুসিবত থেকে মুক্ত রাখেন সুস্থ রাখেন মানসিক শান্তি শারীরিক শান্তি পারিবারিক শান্তি সামাজিক শান্তি সব রকম আল্লাহ যেন শান্তি দান করেন যেসব ভাইরা নতুন নতুন এসছেন বিশেষভাবে বা অনেকে পুরাতন আছেন কিন্তু কাজ নেই আল্লাহ যেন কাজের ভালো ব্যবস্থা করেন হালাল রুজিত আল্লাহ বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের পরিবার যাদেরকে আমরা ছেড়ে এসছি তাদেরকে আল্লাহ যেন সহি সালামতে রাখেন তাদেরকে ইমানের উপর রাখেন তাদের তাকুয়ার সাথে রাখেন এবং তাদের আল্লাহ যেন হেফাজত করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال